السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফেকে আরেকটি মশালা নিয়ে সেটা হচ্ছে সেজদাই তালাওয়াত সম্পর্কে সেজদাই তালাওয়াত সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি এখন যে বিষয়টা বাকি আছে সেটা হচ্ছে সেজদাই তালাওয়াতের জায়গাগুলো চিহ্নিত করা কোরআন মসজিদের মধ্যে কয়টা আপনার সেজদা তেলাওয়াতের জায়গা আছে সেটা আমরা বলবো সেজদা তেলাওয়াতের জায়গাগুলো কোরআন মসজিদের মধ্যে মোট পনেরোটা জায়গা যেটা ধারাবাহিকভাবে আমি বলছি এক নম্বর হচ্ছে সুরে আরাফের শেষে দুইশত ছয় নম্বর আয়াত এরকমভাবে সুরে রাদের পনেরো নম্বর আয়াত সুরে নাহালের উনপঞ্চাশ পঞ্চাশ নম্বর আয়াত সুরে যেটাকে আমরা থাকি সেটার একশো সাত থেকে একশো নয় নম্বর আয়াত সুরে আটান্ন নম্বর আয়াত এরকম হাজের নম্বর আয়াত সুরে হাজের লাস্টের দিকে সাতাত্তর নম্বর আয়াত এরকম সুরে ফুরকানের তিয়াত্তর নম্বর আয়াত আরেকটা হচ্ছে সুরাত নামাল এটার পঁচিশ থেকে ২৬ নম্বর আয়াত তারপরে সুরাত সেটার পনেরো নম্বর আয়াত সুরাত ফুসিলাত সুরার সাত সাঁত্রিশ থেকে আটত্রিশ নম্বর আয়াত এবং বারো নম্বর যেটা সেটা হচ্ছে সুরে নাজমের শেষের বাষট্টি নম্বর আয়াত আরেকটা সুরা ইশেকাক হ্যাঁ এটার বিশ থেকে একুশ নম্বর আয়াত এবং সুর আলাকের শেষের উনিশ নম্বর আয়াত হুম এগুলো হচ্ছে আপনার চোদ্দটা বলে ফেললাম হ্যাঁ এগুলা দেওয়ার হ্যাঁ বিধান অবশ্যই রয়েছে এবং এটা গুরুত্ব দিয়ে দিতে হয় পনেরো নম্বর যেই সেদের তেলাওয়া যেটা দিতে হয় সেটা হচ্ছে সুরে সদের সেজদার আয়াতটুকু এটা আসলেই সেজদা শকুর এটাকে বলা হয় যেটা সম্পর্কে আমরা পরের ভিডিওতে বলবো ইনশাআল্লাহ যে সম্পর্কে হজরত আব্বাস রানহুমা তিনি বলছিলেন যে তিনি বলেন লাইসাত সাদ মিন সুজুদ যে সুরে সাদের মধ্যে যে সেজদাটা আছে এটা আপনার গুরুত্বপূর্ণ হুম কোনো সেজদা নয় যে যেটা দিতে হবে তবে ওখত রাইতুল নবী ইসলাম কিন্তু আমি দেখেছি রসুল আকরমসাল্লামকে সুরে সাদের হ্যাঁ, সেই সেজদাটাও দিতে সুতরাং এটা দেওয়া যখন রসুল দিয়েছেন এই কারণে আমরা পনেরো নম্বর হিসেবে এটাকে গ্রহণ করেছি যে হাদিসটা আমরা বোখারের মধ্যে পাবো এক হাজার উনসত্তর নম্বর আপনার হাদিস তো আমরা এই যে পনেরোটা মোট সেজদায় তেলাওয়াত আমরা দেখতে পেয়েছি হ্যাঁ, আদায় করার চেষ্টা করব কিন্তু যদি এমন হয় পরিস্থিতি না পাওয়া যায় সেজদা করার কি হাঁটা চলার মধ্যে পড়তেছেন তাহলে সেজদা না দিলে পরে যে দিতে হবে এমন বাধ্যবাধকতা নেই কিন্তু ওই সময় সুযোগ পাইলে দিতে কোদাই করবেন না অনেকে আবার পড়ার সময় সুযোগ আছে মসজিদে বসে বসে আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করছেন সেই যে তেলাওয়াত পড়ছেন কিন্তু সংরক্ষণ করে রাখছেন যে কোরআন আপনার খতম দেওয়ার পরে একসাথে চোদ্দটা সেজদা দিবেন সেই রীতি কিন্তু স্বাদেশ সম্মত নয় শরীয় সম্মত নয় হম এটা খেয়াল রাখবেন আমার দেশে কিন্তু পরিবেশ এরকমই এই কারণে এই ব্যাপারে সবাইকে আমরা সতর্ক করছি যে জসুল আকরম ইসলাম যেভাবে আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছেন সেইভাবে আমরা করার চেষ্টা করব দেশ পছন্দের দিকে খেয়াল করতে যাব না আল্লাহ জসান আমাদেরকে সঠিকটা জেনে আমল করার তৌফিক দান করুন ওসল আল্লাহ আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহি আজমাইন